আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি মানুষকে বানিয়েছ কত সুন্দর কত সুন্দর করে কত সুন্দর মানুষকে বানিয়েছ কত সুন্দর কত সুন্দর করে কত সুন্দর যেমন তুমি জ্ঞান দিলে দিলে তুমি তার সম্মান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আঠারো হাজার মাকলুকাতে মধ্য থেকে তুমি শ্রেষ্ঠ করে কীট পতঙ্গ আর ফেরেস তাজিন তাদের মধ্য থেকে মানুষ করে আঠারো হাজার মাকলুকাতে মধ্য থেকে তুমি শ্রেষ্ঠ করে কীট পতঙ্গ আর ফেরেস তাজিন তাদের মধ্য থেকে মানুষ করে বাড়িয়ে দিলে সম্মান আরো বুকে দিয়ে আল কোরআন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ নবী করেছো আমাদের দা সবার সেরা উম্মত করে রেখেছো আমাদের মা শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ নবী করেছো আমাদের দা সবার সেরা উম্মত করে রেখেছো আমাদের মা তোমার নামে জিকির করি গাইব সারাক্ষণ গা আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি মানুষকে বানিয়েছো কত সুন্দর কত সুন্দর করে কত সুন্দর মানুষকে বানিয়েছো কত সুন্দর কত সুন্দর করে কত সুন্দর যেমন তুমি জ্ঞান দিলে দিলে তুমি তার সম্মান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান